ফৌজি বাণিজ্য ফৌজি বাণিজ্যের আগের তিন পর্বে ব্যবসা বাণিজ্যে সেনাবাহিনীর জড়িয়ে পড়ার ইতিহাস পাকিস্তানের প্রভাব এবং ফৌজি বাণিজ্যের সূচনা যে সেনা কল্যাণ সংস্থায় সেই সংস্থার হালচালের কথা আমরা শুনেছি চতুর্থ পর্বে আমরা নজর দেব যে প্রতিষ্ঠানকে ঘিরে সেনাবাহিনী বিতর্কের মুখে পড়েছিল সেই ট্রাস্ট ব্যাংকের দিকে ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা হচ্ছে army welfare trust army welfare ট্রাস্টের নিয়ন্ত্রণ তার ট্রাস্টি বোর্ডের হলেও তার কার্যকর নিয়ন্ত্রণ মূলত সেনা সদরে কেন্দ্রীভূত বাংলাদেশে সেনাবাহিনী তাদের সব প্রাতিষ্ঠানিক বিষয়গুলোতে সাধারণত গোপনীয়তার নীতি অনুসরণ করে থাকে কিন্তু তা সত্ত্বেও দুই সালের অক্টোবরে যখন বলা হচ্ছিল যে সেনাবাহিনী নেপথ্যে থেকে তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করছে সে সময়ে তৎকালীন সেনাপ্রধান মঈনিউ আহমেদ যুক্তরাষ্ট্রে সফররত অবস্থায় টেলিফোনে বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দেন এবং আমাকে মেলাইন করার জন্য এবং অন্যান্য যে খারাপ এই সাক্ষাৎকারের পটভূমিতে ছিল তাকে ঘিরে একটি বিতর্ক সে বছরে শেয়ার বাজারে তালিকাভুক্তির জন্য ট্রাস্ট ব্যাংকের যে প্রসপেক্টাস প্রকাশিত হয় তাতে দেখা যায় যে ব্যাংকটির চেয়ারম্যান হিসাবে সেনাপ্রধান জেনারেল মইনু আহমদের ব্যক্তিগত ঋণের একটি বিবরণ প্রকাশিত হয়েছে ব্যাংকের নিরীক্ষক বা অডিটরদের যাচাই করা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সত্যায়িত ব্যাংকের আর্থিক বিবরণীতে দেখা যায় যে দুই সালে জেনারেল মইনু আহমদের গৃহ নির্মাণ ঋণ ছিল নিরানব্বই লক্ষ টাকা আর দুই সালে তা কমে দাঁড়িয়েছে তেত্রিশ লাখ টাকায় ওই হিসাব বিবরণীতে ব্যাংকের সব পরিচালকদের স্বাক্ষর ছিল যাঁদের অধিকাংশই ছিলেন কর্মরত সেনা কর্মকর্তা ফলে সঙ্গত কারণেই দাবি উঠল যে যেহেতু জেনারেল মঈনু আহমেদ এক বছরে ছেষট্টি লক্ষ টাকা ঋণ পরিশোধ করেছেন সেহেতু ওই টাকার উৎস সম্পর্কে ব্যাখ্যা প্রয়োজন তখন তিনি বিবিসিকে বলেন এক কোটি টাকা আমি কোনোদিনও ব্যাংক থেকে লোন নেই নেই এটা টোটালি ফলস আর দ্বিতীয়ত আমি ষাট লক্ষ টাকা ফেরতও দেই এটাও ফলস ট্রাস্ট ব্যাংকের নিয়ম অনুযায়ী আর্মি অফিসার যতটুকু লোন পাওয়ার কথা আমি ঠিক ততটুকুই পেয়েছি একটি টাকাও বেশি নয় আমাদের হাউস বিল্ডিং এ আমরা পেতে পারি পঁচিশ লক্ষ এবং পেনশন কমিউট করে আরো দশ লাখ টোটাল পঁয়ত্রিশ লাখ টাকা আর কথা হলো আমি যে রিটার্ন করছি যে টাকাটা আমার বাড়ি ভাড়া আমি যেটা পাই আমি এটা সম্পূর্ণ ব্যাংকে দিয়ে দিচ্ছি অবশ্য ট্রাস্ট ব্যাংকের ওই প্রসপেক্টাসে প্রকাশিত নিরীক্ষাকৃত হিসাব ভুল ছিল এমন কথা কেউই দাবি করেননি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ব্যাংকটির ওই বছরের অডিটর প্রতিষ্ঠান একনাবিন ব্যাংকটির শেয়ারের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল যে প্রতিষ্ঠান সেই A A A consultants and financial advisers কিংবা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কেউই ওই প্রসপেক্টাসের তথ্যকে বেঠিক বলেননি এই ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস একটু দীর্ঘ এই ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগের সাথে জড়িতদের একজন হলেন সাবেক adjutant general Amin Ahmed Chowdhury private bank permission দেওয়া শুরু হওয়ার পর আমি যখন ডিফেন্স মিনিস্ট্রিতে ছিলাম মন্ত্রণালয় থেকে আমাকে এমডি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে বদলি করা হয় সেই টি সেভেন থেকে আমরা ট্রাস্টের জন্য আলাদা একটা ব্যাংক করার পরিকল্পনা হাতে নেই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এবং সেটা এইটি এইট এইটি নাইনে আমরা নীতিগত অনুমোদন নিতে পারি সেই সময় চাকরিগত কারণে আমাকে প্রায় চব্বিশ ঘন্টা নোটিশেই ট্রাস্ট থেকে অন্য জায়গায় বদলি করা হয় আমি যখন দেখলাম যে ব্যাংকের মতো একটা স্পর্শকাতর প্রতিষ্ঠান আমি যদি পরিপূর্ণভাবে সুব্যবস্থাপনার অধীনে না আনতে পারি তাহলে এটা একটা মাথা ব্যথার কারণ হতে পারে আমার যে মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং এবং আমরা যে মেমোরেন্ডাম আর্টিকেল তৈরি করেছিলাম মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জন্য সেটা আমি রাতারাতি সেনাপ্রধান ছিলেন তখন জেনারেল আতিক ওনাকে কনভিন্স করে আমি সেই নীতিগত অনুমোদনের লাইসেন্সটা সেনাপ্রধানের কাছে হস্তান্তর করে দিই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ শেয়ারটাই আমরা সেনা বাহিনীকে দিয়ে দিই আমি যখন আর্মি হেডকোয়ার্টারে ফেরত আসি নাইনটি টুতে তখন দেখলাম যে ওই লাইসেন্সটা ওইভাবেই সেনা সদরে পড়ে আছে আমি আবার এটাকে পুনর্জীবিত করে প্রসেসিং করি মূল লক্ষ্য কি ছিল কেন আপনারা ব্যাংক করতে চেয়েছিলেন এটা একটা হচ্ছে যে সেনা কল্যাণ সংস্থারও যথেষ্ট ইউনিট ছিল যেগুলির ফাইন্যান্সিংয়ের জন্য একটা ব্যাংকের আমরা প্রপোজাল চিন্তা করছেন দ্বিতীয় যেটা সেটা হলো মাইক্রো ক্রেডিট সিস্টেম খাড়া করার জন্য রিটায়ার্ড আর্ম ফোর্সেসের লোকদেরকে পেনশন লাইফে তারা যাতে ছোটখাটো কিছু করে খেতে পারে কর্মসংস্থান বাড়াতে পারে সে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাও একটা উইং হিসেবে আমরা রাখতে চেয়েছিলাম অবসরপ্রাপ্ত জেনারেলদের যাঁর সাথেই কথা বলেছি তারা সবাই নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন যে সেনাবাহিনীর কোনো পদস্থ কর্মকর্তার কোনো প্রশ্নবুদ্ধ ভূমিকা বিশেষ করে বাণিজ্যিক কার্যক্রমের সংশ্লিষ্টতার কারণে সামগ্রিকভাবে ওই প্রতিষ্ঠানটিরই ভাবমূর্তি ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে ট্রাস্ট ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উনিশশো সালে এবং প্রাথমিক পর্যায়ে এর পরিশোধিত মূলধন ছিল কুড়ি কোটি টাকা পর্যায়ক্রমে অবশ্য ব্যাংকের অনুমোদিত মূলধন এবং পরিশোধিত মূলধনের পরিমাণ বেড়েছে দেশের পুঁজিবাজার থেকে নতুন পুঁজিরও বিনিয়োগ হয়েছে এই ব্যাংকে ট্রাস্ট ব্যাংকের প্রকাশিত হিসাব অনুযায়ী একত্রিশে মার্চ দুই আটে ব্যাংকটির অনুমোদিত মূলধনের পরিমাণ হচ্ছে দুশো কোটি টাকা ওই সময়ে ব্যাংকটির সারা দেশে শাখা ছিল আটত্রিশটি আর ওই বছরই ব্যাংকটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে তার মূলধনের পরিমাণ বাড়ায় এবং তা গিয়ে দাঁড়ায় একশো কোটি টাকায় দুই এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী দুই সাতে ব্যাংকটির মুনাফা ছিল প্রায় চব্বিশ কোটি টাকার মতো এবং দুই আটে তা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ কোটি টাকা দুই নয় সালেও মুনাফা বেড়ে একষট্টি কোটি টাকা ছাড়িয়ে গেছে তবে দেশের প্রায় অর্ধশত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় ট্রাস্ট ব্যাংক কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও প্রশ্ন সাপেক্ষ সেরকমটি বলছিলেন বেসরকারি একটি ব্যাংকের পরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী প্রাইভেট সেক্টর যে স্টেজে গেছে যেমন ধরেন ব্যাংকে এখন আমরা sixty five percent of the economy কিন্তু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কন্ট্রোল করে যেটা দশ বছর আগেও কিন্তু ছিল না ন্যাশনালাইজ ব্যাংক সুতরাং প্রেজেন্ট যে আমরা যে রেটে আমাদের প্রাইভেট সেক্টর গ্রোথ হচ্ছে সেই রেটে আমার মনে হয় না আর্মির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সেরকম গ্রোথ হচ্ছে গ্রোথ হতে গেলে তো আপনার ম্যানেজমেন্টের দরকার সেখানে প্রফেশনাল ম্যানেজমেন্ট কীরকম আছে আমি জানি না কিন্তু আমাদের জন্য কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা বলেন বা চিন্তার কারণ না কিন্তু তারা কতদূর প্রতিযোগিতা করতে পারবে প্রাইভেট সেক্টরের সাথে আমার সন্দেহ হয় রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোকে যখন বেসরকারীকরণের কথা বলছে সরকার তখন বিভিন্ন বাহিনীর জন্য সরকারের পৃষ্ঠপোষকতায় এবং অর্থায়নে আলাদা ব্যাংক করার যৌক্তিকতা স্পষ্ট নয় সেনাবাহিনীর মতো সরকার আরও একটি বাহিনীর জন্য ব্যাংক প্রতিষ্ঠা করেছিল যার অভিজ্ঞতা মোটেও সুখকর নয় এটি হচ্ছে Ansar VDP bank Bangladesh rifles বা বিডিআরের জন্য একই ধরনের একটি ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত সরকার নীতিগতভাবে চূড়ান্ত করে রাখলেও বিষয়টি নানা কারণে এখনও বাস্তবায়িত হয়নি আনসার ভিডিপির এই ব্যাংকটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল আনসার বিদ্রোহের পর এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী প্রায় ছাপ্পান্ন লক্ষ আনসার বিডিপির সদস্য সারা বাংলাদেশ ছড়িয়ে সেটি আছে এদের অর্থনৈতিক উন্নয়নের জন্যই এই ব্যাংকটা সৃষ্টি করা হয়েছে এবং আমরা মাইক্রো ক্রেডিট দিয়ে এই ব্যাংকটা শুরু হয় ইনিশিয়ালি উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটি উপজেলা একটি করে শাখা হবে আনসার বিডিবি ব্যাংকের তো দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গত বারো তেরো বছরে গত দুই পর্যন্ত এটা ছিল একাশিটা শাখা আরও উনিশটা শাখা করে এখন উন্নীত হয়েছে একশোটি শাখায় দুই হাজার আটের পর্যন্ত এটাতে শুধু একটা প্রোডাক্ট ছিল ক্ষুদ্র ঋণ যেটা বাংলাদেশে বিভিন্ন এনজিও দিয়ে থাকে আমরা দিতাম পরবর্তীতে এসে দেখলাম যে এদের ভাগ্য উন্নয়নে আরও কিছু ডাইভার্সিফিকেশনের দরকার তারপরে আমি প্রায় ছয় সাতটা নতুন প্রোডাক্ট যোগ করেছি একটা হলো কনজিউমার ক্রেডিট দুই নম্বর হইল কৃষিভিত্তিক শিল্পী ঋণ তিন নম্বর এসএমই চার নম্বর হইল একটি বাড়ি একটি খামার এটা বর্তমান সরকারের নির্বাচনের একটা বিরাট ইশতেহার ছিল আমাদের আরও দুটো প্রোডাক্ট আমাদের আছে যেমন যারা মহিলারা ফিক্সড ডিপোজিট করে প্রয়োজনের সময় এফডি রিসিটটা জমা দিয়া লোন পেতে পারে আবার একটা স্কিম আছে মহিলাদের ডিপোজিট পেনশন স্কিম যেহেতু এটা ব্যাংকিং কোম্পানির আইনের আওতায় অন্তর্ভুক্ত নয় সেই জন্য এরা কমার্শিয়াল ব্যাংকিং করতে পারছে না সাধারণ মানুষের চোখে বাংলাদেশে দুটো বাহিনীর নিজস্ব ব্যাংক রয়েছে একটা হচ্ছে সেনাবাহিনীর ট্রাস্ট ব্যাংক আর আনসার ভিডিপি বাহিনীর আনসার ভিডিপি ব্যাংক এই দুটো ব্যাংকের মধ্যে কোনো সামঞ্জস্য আপনি দেখেন মনে হচ্ছে এভারেন্টলি যে আনসার বাহিনীর ব্যাংক একটা বাহিনীর ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক তো সেনাবাহিনীর ব্যাংক এটা ঠিক আছে কনসেপশুয়ারি কিন্তু অপারেশনাল অ্যাক্টিভিটিজের দিক থেকে এটা একটু ডিফারেন্স আছে যেমন আনসার বিডিপি বাহিনীর ব্যবসা বাণিজ্য বা আমরা ডিপোজিটও নিতে পারি না বাইরে থেকে এবং ঋণও দিতে পারি না বাইরে উইদিন দি মেম্বার্স আমরা এটা পরিচালনা করে থাকি কিন্তু দেখেন ট্রাস্ট ব্যাংক কিন্তু এটা থেকে বেরিয়ে গেছে তারা যেহেতু fully schedule bank commercial license পেয়েছে কার্যত আনসার ভিডিপি ব্যাংক কাজ করছে একটি ক্রেডিট সোসাইটির মতো অনুমোদিত মূলধনের যতটা অংশ সরকার পরিশোধ করবে বলে কথা ছিল শেষ পর্যন্ত তার অর্ধেকটা দিয়েছে সরকার অন্যদিকে ট্রাস্ট ব্যাংক শুধু যে বাণিজ্যিক ব্যাংক হিসাবে কাজ করছে তাই নয় বরং তারা মার্চেন্ট ব্যাংক বা বিনিয়োগ প্রতিষ্ঠান হিসাবেও কাজ করার অনুমতি পেয়েছে এছাড়া বিশেষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আলামতও এখানে স্পষ্ট যেমন পাসপোর্টের ফি জমা নিয়ে সেই পাসপোর্ট ইস্যু করার ক্ষমতাও এই ব্যাংককে দেওয়া হয়েছে ট্রাস্ট ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার অবশ্য বলছেন যে কোনো ধরনের বিশেষ পৃষ্ঠপোষকতার উপর ব্যাংকটি নির্ভরশীল নয় আপনি যদি বলেন যে প্রাতিষ্ঠানিক সহায়তা পায় সেটা কিন্তু সেভাবে নয় এই ব্যাংকটা আপনি দেখেন যে এর প্রথম রেজিস্টার্ড অফিস ছিল ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে কিন্তু খুবই কম সময়ের মধ্যে কর্পোরেট অফিসটা চলে এসেছে আপনার একটা বিজনেস হাব দিলখুশাতে তার মানে আমরা আর অন্য সব ব্যাংকের মতোই ব্যাংক এক দু নম্বর হল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের সরকারি ব্যবসার জন্য যে ধরনের রেস্ট্রিকশনসগুলো আছে এটা সম্পূর্ণরূপে এই ব্যাংকটাতেও অ্যাপ্লিকেবল এবং ধরেন যে কোনো বিশেষ প্রতিষ্ঠানের যে যত বড় বড় ব্যবসা আছে আমরা কোনোটারই স্পেশাল প্রিভি না আমরা অন্য একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক অথবা ধরেন সরকারি ব্যাংক যেমন সোনালী ব্যাংক আমি এখনও মনে করি বোধহয় যে largest service provider to army or arms forces as an institution তো সেই তুলনায় আমরা কিন্তু এই পৃষ্ঠপোষকতা যেটা বলেন সেটা পাচ্ছি না কিন্তু যেটা আমরা পাই সেটা হলো যে এই ব্যাংক একটা ইউনিক বোর্ড প্রোভাইড করেছে যে বোর্ডটা একটা ইনস্টিটিউশনের প্রতিনিধিদের দ্বারা রিপ্রেজেন্টেড সুতরাং তাদের বিহেভিয়ারাল প্যাটার্নটা তাদের অর্গানাইজেশনাল ডিরেকশনটা লাইক এন ইনস্টিটিউশন যেটা আমি খুব দুর্ভাগ্যজনক হলে বলতে বাধ্য হব যে আমাদের দেশে অনেক প্রাইভেট সেক্টর ব্যাংকে এটা নাই এবং এখানে কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো ইন্টারফেয়ারেন্স নাই সরকারি কার্যবিধির বিষয়ে অভিজ্ঞ প্রশাসনের সর্বোচ্চ পদে কাজ করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিবদের একজন ডক্টর আকবর আলী খান বলছেন যে পাসপোর্টের আবেদন এবং ফি গ্রহণের এই কাজ এভাবে একটি ব্যাংককে দেওয়া আইনসম্মত নয় সরকারের যে প্রকিউরমেন্ট গাইডলাইন আছে তাতে এই ধরনের ক্ষেত্রে টেন্ডার হওয়া উচিত ছিল ওপেন টেন্ডার এবং ওপেন টেন্ডারের ভিত্তিতে যেখানে সবচেয়ে সস্তায় কাজটা ভালোভাবে করা যায় সেটা করাই বাঞ্ছনীয় বলে মনে হয় তবে অনেক সময় সরকার তাড়াতাড়ি কোনো কাজ করার জন্য হয়তো বিশেষ কোনো প্রতিষ্ঠানকে অনুরোধ করতে পারেন কিন্তু এটা স্থায়ী ব্যবস্থা হতে পারে না শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় ট্রাস্ট ব্যাংকের পরিচালনায় সাধারণ শেয়ারধারীদের কাছে পরিচালকদের জবাবদিহিতা নিশ্চিত করার একটা ব্যবস্থা আইনগতভাবে রয়েছে কিন্তু তা সত্ত্বেও বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু ষাট শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের হাতে এবং পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ সদস্যই হচ্ছেন সেনাবাহিনীর কর্মরত কর্মকর্তা আর বোর্ডের চেয়ারম্যান সেনাপ্রধান নিজে সেখানে সেনা সংস্কৃতির প্রভাব থাকাটাই স্বাভাবিক ফৌজি বাণিজ্যের পঞ্চম পর্বে আমরা নজর দেব সামরিক বাহিনীর ভূসম্পদ কিভাবে বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে ব্যবহৃত হচ্ছে সেই দিকে